মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন peace TV Bangla TV Bangla মানবতা সমাধান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু আনাস্তাইনুহু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাই ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أعوذ بالله من الشيطان الرجيم يومئذ تحدث أخبارها সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম অবিচ্ছেদ্য সাক্ষী যা মানুষের থেকে পৃথক হয় না এবং মানুষ থেকে পৃথক করা সম্ভব নয় একেই বলা হয় অবিচ্ছেদ্য সাক্ষী তা হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তা হচ্ছে মানুষের চক্ষু কর্ণ নাক হাড় হাড্ডি শরীর চামড়া হাত পা লজ্জা স্থান সব এগুলি হচ্ছে তার অবিচ্ছেদ্য সাক্ষী যাকে পৃথক করা সম্ভব নয় এবং অঙ্গই যদি আমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়ায় তাহলে আমার বাঁচার আশা আছে এ কথাও ভাবা আদৌ ঠিক নয় আমরা এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করতে গিয়ে বলছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের মনে রাখা ভালো হবে বিচারের মাঠে আল্লাহ তালা মানুষকে চারটি পদ্ধতিতে অপরাধী প্রমাণ করবেন এরপরে আল্লাহ তালা মানুষকে জাহান নামেও জান্নাতে দিবেন তার একটি পদ্ধতি হচ্ছে মানুষ যা কর্ম করছে সেই কর্ম আল্লাহ তালা তাকে দেখাবেন সে কর্ম দেখতে পাবে দেখেই বুঝে নেবে এই কর্ম সেই কর্ম যেমন আল্লাহ তালা বলেন মিসকালা দার্রাতিন মিসকালা দার্রাতিন কেউ যদি বিন্দু মাত্র সরিষা সম পরিমাণ ভালো কাজ করে থাকে সেও তা বিচার মাঠে ঝকঝক করে টকটক করে দেখতে পাবে কেউ যদি সরিষা সম পরিমাণ পাপ করে থাকে তাহলে সে তা দেখতে পাবে শুনুন কোন ক্লিনিকে আপনার স্ত্রী বাচ্চা নষ্ট করছে সেই ক্লিনিক সহ ওই অবস্থাকেও দেখতে পাবে কোন বান্ধবীর সাথে আপনি রিক্সায় উঠে রাস্তায় চলছেন এই অবস্থা আপনি বিচার মাঠে দেখতে পাবেন আপনি কার সাথে অন্যায় জড়িয়ে আছেন এই পুরো অবস্থা আপনি দেখতে পাবেন কোথায় বসে আপনি সুদের অঙ্ক কষছেন তা আপনি দেখতে পাবেন কোন জায়গা আপনি মানুষের সাথে অন্যায় আচরণ করছেন এই জায়গা সহ পুরো বাস্তব দৃশ্য দেখতে পাবেন এই কথায় আল্লাহ তালা বলেন যে কেউ যদি বিন্দু মাত্র কর্ম ভালো বা মন্দ করে থাকে তাহলে সে তা দেখতে পাবে এটাই হচ্ছে অবিচ্ছেদ্য সাক্ষী সম্মানিত দিনী ভাই বোন অবিচ্ছেদ্য সাক্ষী আপনার জীবনে কত বড় বিপদ তা বিচারের মাঠ ছাড়া বুঝানো যাবে না কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক অনেক বেশি কঠিন কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন কত সমস্যা আপনার উপরে এসে পড়বে সম্মানিত দর্শক মন্ডলী আপনি যদি এক একটু ভাবতেন বিচারের মাঠকে তাহলে হয়তো আপনি দিন রাত বলার একটা অবকাশ সুযোগ গ্রহণ করতে পারতেন সেটা হলো এবং আপনি নিজেকে সংবরণশীল করে রাখতেন এই মুখে অন্যায় কথার আশ্রয় নিতেন না হাতে পায়ে অন্যায় কাজের আশ্রয় নিতেন না দেখুন আবু আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন একদা তিনি কোরআন মাজিদের আয়াতটি পাঠ করলেন তারপরে বললেন তিনি আয়াতটি পাঠ করলেন সেই দিন পৃথিবীর উপরে যা কিছু ঘটছে সব টপ টপ টপ টপ করে বলে দিবে আপনি যেখানে যা কিছু করছেন সব মাটি ধরে রেখেছে বিচারের মাঠে মাটিও কথা বলবে তাহলে বোঝা যাচ্ছে মাটিও আমার বিরুদ্ধে থাকবে আমার সাথে আমার সামনে তাল আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ফাত্তাকুদ্দুনিয়া নেশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো নারী না হয় বিপজ্জনক বস্তু তাই আল্লাহ রাসুল আমাদেরকে নারী থেকে বাঁচতে বলেছেন কেননা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মা তারাক্তবাদী ফেতনাতান আজহার আল্লাহ রেজালে সায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু নইলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখানে কেন বলছেন ফাত্তাকুদ দুনিয়া নেশা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো আমরা এখানে বেশি কিছু না বললে আর একটি বাক্য আপনার সামনে অবগতিতে রাখছি তিনি বলেন ইয়কম দখুল আল্লাহ নেশায় তোমরা নারীদের কাছে প্রবেশ করা হতে বেঁচে থাকো নারীদের কাছে প্রবেশ করলেই তোমরা বিপদে পড়ে যাওয়া তিনি বলেন মা রাইত মিন এহেদা কন্যা আধাবা লেলুব্বির রাজুলিল হাজেম তোমরা এমন জাতি যে তোমাদের মতো আমি কাউকে দেখি না যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে বুদ্ধিমানের বিবেককে নষ্ট করে বিপাকে ফেলতে পারে তোমরা এমন একটা জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো বিবেকবানের বিবেকের ক্ষতি আনতে পারো রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম এই বাক্যের পরের বাক্য বললেন তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো তিনি দুনিয়া থেকে বেঁচে থাকতে বললেন কেন দুনিয়া তো একটা জড় বস্তু দুনিয়া কি করতে পারে দুনিয়ার কি ক্ষমতা আছে অবশ্যই দুনিয়া মানুষকে বিচারের মাঠে অপমান করবে এই জন্য আল্লাহ রসুল দুনিয়া থেকে বেঁচে থাকতে বললেন নইলে জড় বস্তু থেকে বেঁচে থাকতে বলার কি কারণ হতে পারে ওই কথাটা আল্লাহ তালা সুরা জিলজালে বলছেন যেদিন এই পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে সব এই পৃথিবী বলে দিবে টপ টপ টপ টপ করে বলে দিবে আজ আর সেই কথা বুঝতে কোনো সমস্যা নেই কেন মোবাইলের মুখ নেই তবু মোবাইল কথা বলতে পারে আমরা দেখতে পাচ্ছি মোবাইল টপ টপ করে কথা বলছে বহু উন্নত মানের মেশিন আমাদের সামনে কথা বলছে অথচ তার মুখ দেখা যায় না মানুষের তৈরি মেশিন যদি মুখবিহীন কথা বলতে পারে তাহলে আল্লাহর আদেশে চলা মাটি বিচারের মাঠে কথা বলবে এ কথাই চূড়ান্ত মুখবিহীন মানুষের হাতের তৈরি যন্ত্রপাতি যদি কথা বলতে পারে মানুষের সামনে তাহলে বিচারের মাঠে এই মগবিহীন মাটি মানুষের বিরুদ্ধে কথা বলে মানুষকে অপমান করবে এ কথাই চূড়ান্ত তাই আবু হরাইরাজিয়াল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম একদায় আয়াতটি তেলাওয়াত করলেন আয়াতটি তেলাওয়াত করার পরে তিনি বলছেন হালতা দুরু না মা আখবারহা সঙ্গে সাথে তোমরা বলতে পারো পৃথিবী যে কথা বলবে এটা কি কথা পৃথিবীর কি কথা রয়েছে যা বিচারের মাঠে বলবে এটি কি তোমরা বলতে পারো কালু আল্লাহ রসুল আলাম সাহাবিগণ বললেন জি না তা আমরা বলতে পারছি না আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন বিচারের মাঠে যে এই মাটি কথা বলবে তা যে কি তা আমাদের জানা নেই এটা সাহাবিগণের নীতি সাহাবিগণকে রাসুল সাল্লাহ সাল্লাম কিছু জিজ্ঞাসা করলেই তারা এইভাবেই বলতেন কারণ তাদের জানা ছিল না যে রাসুল কখন কি বলবেন তারা কেউ গায়েবের খবর জানতেন না তারা মনে করতেন যে আমরা একটা বলবো হয়তোবা আল্লাহ রাসুল আরেকটা বলবেন এই কারণে তারা বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন এই মাটি বিচারের মাঠে কি বলবে তখন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন শোনো আখবারোহা মাটির সংবাদ হচ্ছে তাসাদ আলা আবদিন ও আহমাতিন বেমা আমেলা আলা জাহারেহা সাক্ষী দিবে দাস এবং দাসী পুরুষ এবং নারী মাটির ওপরে যা করেছে মাটির পিঠে যা কিছু ঘটিয়েছে এই ঘটনার কথাগুলি মাটি বিচের মাঠে টপ টপ টপ টপ করে বলে দিবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি বিষয়টি স্পষ্টভাবে বুঝাতে পেরেছি আপনার কর্মের কথা মাটি কিভাবে বলবে আরও দেখুন রাসুল সাল্লি সাল্লাম বলেন অতাকুলো বেমা আমেলা কেদা কেদা ইয়মা কেদা কেদা মাটি বলবে সে বিচার মাঠে কি কি করেছে বলে দিবে এবং কি কর্ম করেছে কোন দিনে করেছে সম্মানিত দর্শক মন্ডলী এখানে আরেকটা জিনিস আমরা স্পষ্ট হয়ে গেলাম যে মাটি তো সব কর্মের কথা বলবে বলবেই কোন দিনে কোন কর্ম ঘটেছে সেটাও বলে দিবে আল্লাহ সমাদ আল্লাহ মাহফাজনামিন করলে বালাই দুনিয়া বালাই আখের হে আল্লাহ তুমি আমাদেরকে ইহকালের সমস্যায় পরকালের সমস্যা থেকে তুমি রক্ষা করো মানুষ মাটির উপরে কোন সময় কোন দিন কোন কর্ম করেছে সেটা একবারে দিন উল্লেখ করে সবকিছু বিস্তারিত বলে দিবে এই কথা আল্লাহ রাসুল বলছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা পেশ করছিলাম আমরা কিছু সময়ের জন্য বিরতি দিয়ে যাচ্ছি এই বিষয়ে আবারও তথ্যবল আলোচনা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথেই রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও শিল্প অকৃতজ্ঞতা জুলুম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ কাল রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শিক্ষাসমূহ কী শেখ হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি এবং আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে এই বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে একটা সঠিক পথে নিয়ে আসার তৌফিক দান করেন আল্লাহ আমিন সম্মানিত মুসলিম ভাই বোন আসলে মাটি যদি আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে বিষয়টি কত জটিল হবে তা যে কোনো সময় আমরা ভাবার চেষ্টা করি ভাবতে চাচ্ছি না আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে বিষয়টি কত কঠিন হবে এটা যে আমরা ভাবার চেষ্টা করছি না শুধু তাই নয় আল্লাহ তালা যে আমাদের মুখামুখি কথা বলবেন এবং আমাদের সব কর্মকে দেখিয়ে তিনি বিচার করবেন জোবাইর ইবনে মোতেম রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মা মিনকুম আহাদুন তোমাদের প্রত্যেকের সাথে বিচারের মাঠে আল্লাহ তালা কথা বলবেন মুখামুখি লাইসা বাইনাহু অবাইনাহু তার জমান আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন আর আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন কেন আল্লাহ তালা এক জায়গাতে বলছেন ইকরা কিতাবাকা কাফাবে নফসে লিয়মা আলাইকা হাসিবা তুমি তোমার আমল নামা পড়ো তোমার কর্মের জন্য তুমি যথেষ্ট তাহলে আল্লাহ যে আমল নামা পড়তে বলবেন তাহলে এটা কি ভাষায় লিখা থাকবে এটা আরবি ভাষায় লিখা থাকবে আপনি আরবি জানলেও পড়তে পারবেন আপনি আরবি না জানলেও পড়তে পারবেন আল্লাহ তালা আপনার সাথে কথা বলবেন তখন কোনো দোভাষী থাকবে না বলা হেজাবুন বহু আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকবে না একেবারে মুখামুখি কথা হবে যেমন কোনো দোভাষী থাকবে না কোনো অন্তরাল থাকবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যখন মুখামুখি কথা শুরু হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ফা এনজোরা আসামিন আমামিনহ সে তার বাম দিকে লক্ষ্য করবে এবং সব কর্মগুলি বাম দিকে দেখতে পাবে যা দেখলো ডানে তা দেখলো বামে যা দেখবে ডানে তা দেখবে বামে এই দৃশ্য হওয়ার পরে সোম্মা এনজোর বাইনে এদাই হে সে তার মুখামুখি সামনের দিকে লক্ষ্য করবে সামনের দিকে লক্ষ্য করলে ফা এনজোরা তিলকা ওয়াজহিহান নার মুখের উপরে জাহান নামকে দেখতে পাবে মুখের উপরে জাহান নাম দেখার কথাটি বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ফত্তাকুন্নারা ওয়ালাও বেশিককে তামারা তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো একটা খেজুরের বীজের উপরে যে ছাল আছে সেই ছালের সমানও যদি আগুন হয় জাহান্নামের এ থেকেও তোমরা বেঁচে থাকো জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য দিন রাত চেষ্টা করা উচিত কি দিয়ে আমি মুসলিম ভাই বোনকে বুঝাই কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক অনেক বেশি কঠিন মানুষ জানে না জাহান্নাম কত কঠিন জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বলা হয় জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ডকে বলা হয় দেখুন সম্মানিত দিনই ভাই বোন বিচারের মাঠে আপনার মুখ বন্ধ থাকবে কথা হবে অঙ্গ প্রত্যঙ্গের সাথে কথা হবে কর্ম দেখিয়ে বাহাজিবিনা হাকিম রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইন্নাকুম মুফাদ্দামাতান বিচারের মাঠে তোমাদেরকে উপস্থিত করা হবে ডেকে নিয়ে আসা হবে মুখ বন্ধ অবস্থায় আফহুকুম বিল ফেদাম তোমাদের মুখে থাকবে সিলাই তোমাদের মুখে কথা বলার কোনো সুযোগ থাকবে না যেই কথাটা আল্লাহ তালা অন্য জায়গাতে বলেছেন আলিয়াউমা নাখতেম আলা আফুয়াহিম অতুকাল্লিমুন আইদিহিম অতাসাদ আর্যল বেমা কানু একসেবন আমি বিচারের মাঠে মানুষের মুখ সিলাই করে দিব কথা বলবে তার হাত কথা বলবে তার পা তাদের হাতের যখন কথা বলা শেষ হবে তাদের পা তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে সেই দিন মুখ বন্ধ থাকবে মুখে কোনো প্রকার কথা হবে না সম্মানিত দিনই ভাই বোন মুখ যদি বন্ধ থাকে অঙ্গ প্রত্যঙ্গ যদি কথা বলে আর মাটি যদি আমার বিরুদ্ধে কথা বলে আমার কর্ম যদি আমার সামনে পেশ করা হয় তাহলে আমার বাঁচার পথ কি থাকতে পারে কি করে আমার বাঁচার পথ বের হতে পারে কেন আমরা একটু ভেবে দেখি না কেন আমরা একটু চিন্তা করি না কেন আমরা চিন্তা করে একটা সঠিক পথে যাওয়ার চেষ্টা করি না আল্লাহ আনাস রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লাইজুল কাদাম বানি আদম হাত্তা ইস আন খামস বিচারের মাঠে আদম সন্তানের পাকে হিলতে দেওয়া হবে না আদম সন্তানের পায়ের নড়াচড়া করার সুযোগ দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা বিষয়ে তাকে খোলাখলিভাবে জিজ্ঞাসা করা না হয়েছে তার একটি হচ্ছে আন অমরিহি ফিমা আফনা হোক তার বয়স কিভাবে সেটা অতিবাহিত করলো আজকে যৌবন জীবনকে এবং বয়সকে কিভাবে কাটাচ্ছেন তা আপনি বুঝতে পারছেন না এটা আল্লাহ মুখামুখি জিজ্ঞাসা করবেন বলো বান্দা তুমি তোমার বয়সটাকে কিভাবে পার করলে আপনি কি বলবেন সেদিন আপনার কি বলার প্রস্তুতি রয়েছে তিনি ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অন স্বাভাবিকই যৌবন জীবন সম্পর্কে আল্লাহ আল্লাহতালা জিজ্ঞাসা করবেন যৌবনটাকে কিভাবে অতিবাহিত করেছ আজকে তো মানুষ যৌবন জীবনকে কিভাবে ধ্বংস করছে তা সবার জানা আছে আর যারা নিজেরা ধ্বংস করছি বিভিন্ন পথ পন্থায় প্রকাশ্য গোপনভাবে তা আমরা নিজেরাও জানছি প্রকাশ্য গোপনভাবে আজকে পাপ করছি কিন্তু বিচারের মাঠে এটা আর গোপন থাকবে না যে আল্লাহ তালা মুনাফেক ও কাফেরকে একবারে মানুষ সমাজে উপস্থিত করবেন আর তার সব কথাকে সবার সামনে প্রকাশ করে দিবেন সেদিন তার কথা লুকিয়ে রাখার কোনো পথ থাকবে না বিশেষভাবে যৌবন জীবনের পথ যৌবন জীবনের বিষয়টি মানুষের জন্য খুবই কঠিন আজকে যুবতী আজকে যুবক দিন রাত কত যে অন্যায় লিপ্ত সে তো নিজে বুঝতে পারে না কিন্তু যেদিন আল্লাহ তালা পুরো জানতে চাইবেন এবং পুরো জানাতে হবে সেই দিন বুঝতে পারবে যে তার যৌবন জীবন কিভাবে কেটে গেছে কি ভুল পদ্ধতিতে পার হয়ে গেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তারপরে ওয়ান মালিহি তার সম্পদকে বিচারের মাঝে বুঝিয়ে দিতে হবে আল্লাহর সামনে পুরো সম্পদকে বুঝাতে হবে আইনে ইকতা সাবাহ কোথায় উপার্জন হয়েছে আল্লাহ আজকে তো আপনি ভাবতে পারছেন না উপার্জনের বিষয়টি যেখানে ইচ্ছা সেখানে ইনকাম করে নিচ্ছেন আল্লাহ রসুল বলেছেন ইহতি আল্লাহ নাসে জামানুন লাইওয়ালি নাস মা খাজা মিনহ আমিন আল হালাল আমিন আল হারাম এমন একটা মানুষের পরে সময় চলে আসবে যে সময় মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না ভাববে না এ পয়সা বৈধ কি অবৈধ সেদিন মানুষের কি হবে সেদিন পুরো উপার্জন ব্যবস্থা বুঝাতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আজকে কোথায় কোন পথে না আপনি পয়সা ইনকাম করছেন সেটা আপনি বুঝতে পারছেন না হিসাবও করছেন না যেদিন পয়সা বুঝাতে হবে সেদিন বুঝতে পারবেন শুধু তাই নাই অফিমান ফাঁকা হোক পয়সাটা কোথায় ব্যয় করছেন সেটাও বুঝাতে হবে আজকে যে বিভিন্ন দিবস পালনের নামে পয়সা ব্যয় করছেন আজকে যে পিতার জন্ম দিবসের নামে মৃত্যু দিবসের নামে পয়সা ব্যয় করছেন আজকে যে কুলখানি চাহালামের নামে পয়সা ব্যয় করছেন আজ যে যে চল্লিশের নামে পয়সা ব্যয় করছেন আজকে যে সব নির্বাচনে গিয়ে পয়সা ব্যয় করছেন আজকে যে স্ত্রীকে খুশি রাখতে হবে সেই জন্য এত অতিরঞ্জিত পয়সা ব্যয় করছেন এটা বিচারের মাঠে কি দিয়ে বুঝাবেন এরপর আল্লাহ বলছেন বিদ্যানের বিদ্যা সম্পর্কে প্রত্যেক বিদ্যানকে বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার পুরো জীবনের কর্মকে বুঝাতে হবে কিভাবে শিক্ষা অর্জন করার পরে সে বিদ্যাকে ব্যবহার করলো আল্লাহ সমাজ আমরা যারা আলেম সমাজ তাদের জন্য ভাবা উচিত আল্লাহর সামনে যেন বিচার মাঠে মুখোমুখি হয়ে ঠেকে না যায় আল্লাহ তুমি আমাদের মাফ করো আমাদের যেটুকু ত্রুটি আছে তুমি সেটুকু ক্ষমা করে দাও আল্লাহ তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চেয়ে বলছি তুমি সর্বশক্তিমান তুমি আমাদের মাফ করো তুমি আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ আমি এ বলে কথা শেষ করছি সুবাহ আল্লাহ দেখা আশাহাদ ইলাহ ইল্লান্ত আস্তাক ফেরক অতবিলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোন আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য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 ত্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় আপ